بهوها من هباء فطار القصيد يحاكي الهوى رياح السموم وقف الغيوم تنادي تنادي ألا من جلا من البهو همت رياح هباء فطار القصيد يحاكي الهوى رياح السموم إن الحمد لله والصلاة والسلام على رسول الله আম্মা বাদ আখিরুজ্জামান সিরিজের দ্বিতীয় পর্বে আমরা কিয়ামতের বড় বড় আলামতগুলো সংক্ষেপে আলোচনা করেছিলাম সেখানে আমরা কিয়ামতের উল্লেখযোগ্য দশটি বড় আলামত সম্বলিত একটি হাদিস উল্লেখ করেছিলাম হাদিসটি এখানে আমরা আবারও স্মরণ করিয়ে দিতে চাই সাহি মুসলিম এসেছে সঈদুনা হুজাইফা বিন আসিদ আল গেফারি রাদি আল্লাহ আনহু বলেন একবার আমরা আলোচনা করছিলাম রাসুল সাল্লাহ আলী সাল্লাম আমাদের আওয়াজ শুনলেন তিনি জানতে চাইলেন মা তাজা কারুন তোমরা কি নিয়ে আলোচনা করছো সবাই বলল আমরা কিয়ামতের আলোচনা করছিলাম তখন তিনি বললেন ইন্নাহা তাকুমা হাত্তা তারাউনা কাবলাহা আষ্ট্রা আয়াতিন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না এর পূর্বে দশটি আলামত প্রকাশ পায় এই বলে তিনি একে একে দশটি আলামত উল্লেখ করলেন তিনি বললেন এক ধোয়া দুই দাজ্জাল তিন দাব্বাতুল আর্দ চার পশ্চিম দিকে সূর্যোদয় পাঁচ আসমান থেকে ঈসা আলিহিসাল্লামের অবতরণ ছয় ইয়াজুজ মাজুজের আবির্ভাব সাত প্রাচ্যে ভূমিধস আট পাশ্চাত্যে ভূমিধস নয় জাজিরতুল আরবে ভূমিধস দশ ইয়েমেন থেকে প্রকাশিত আগুন যেটি সকল মানুষকে হাসরের ময়দানে সমবেত করবে এছাড়াও অন্যান্য অনেক হাদিসে আরও আলামতের কথা এসেছে প্রিয় ভাই বোন আমাদের পরবর্তী আলোচনা এই হাদিসকে সামনে রেখেই হবে আমরা আগেও বলেছি কিয়ামতের বড় আলামতগুলো একের পর এক বিরামহীনভাবে প্রকাশ পেতে থাকবে তাজবির সুতা ছিঁড়ে গেলে যেমন দানাগুলো একের পর এক খসে পড়তে থাকে মুস্তাদাকে হাকিমে বর্ণিত একটি সাহি হাদিস এসেছে রাসুল সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেন আল আমারাতু কিয়ামতের আলামতগুলো সুতোয় গাথা পুতির মতো যদি সুতোটি ছিঁড়ে যায় তবে পুঁতিগুলো একের পর এক খুলে পড়তে থাকবে যাই হোক এবার আমরা আখিরুজ্জামানের ঘটনা প্রবাহে ফিরে আসি সঈদুনা ইসা আলিহিসাল্লামের শাসন আমলে মানব জাতির যে সোনালী অধ্যায় রচিত হয়েছিল পৃথিবীর প্রতি ইঞ্চি ভূমি যেভাবে ইসলাম ও কল্যাণে ভরে গিয়েছিল তার অফাতের পর ধীরে ধীরে ইসলাম আবার দুর্বল হতে থাকবে চারদিকে ফিতনা ও পাপাচার আবার মাথাচাড়া দিয়ে উঠবে ইসলাম আবার জাহিলিয়াতের আধারে হারিয়ে যেতে থাকবে একসময় ইসলাম একেবারেই মুছে যাবে সুনানু ইবনে মাজা ও মুস্তাদাকে হাকিমে এসেছে রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম ইরশাদ করেন ইয়াদরুসুল ইসলামু কামা ইয়াদরুসু ওয়াশিউসাউব হাত্তা লা ইউদরা মা সিয়ামুন ওয়ালা সালাতুন ওয়ালা নুসুকুন ওয়ালা সাদাকা ওয়ালা ইউসরা আলা কিতাবিল্লাহি আজ্জা ওয়া জাল্লা ফি লাইলা ফালা ইয়াবকা ফিল আরদি মিনহু আয়া وتبقى طوائف من الناس الشيخ الكبير والعجوز يقولون أدركنا آباءنا على هذه الكلمة لا إله إلا الله فنحن نقولها ইসলাম মুছে যাবে যেভাবে পুরাতন কাপুরের নকশা মুছে যায় অবস্থা এমন পর্যায়ে পৌঁছে যাবে যে কেউ জানবে না রোজা কি নামাজ কি কোরবানি কি জাকাত কি এই সময় এক রাতে পৃথিবী থেকে আল্লাহর কিতাব কোরআনুল করিম এমনভাবে হারিয়ে যাবে যে একটি আয়াত আর অবশিষ্ট থাকবে না মুসলিমদের কিছু কিছু গোত্র অবশিষ্ট থাকবে যাদের বুড়ো বলবে আমরা আমাদের বাপ দাদাদের কালিমালা ইলাহা ইল্লাল্লাহর উপর পেয়েছি তাই আমরাও এই কালিমাটি বলি সুনানু দারিমিতে বর্ণিত একটি সাহি হাদিস এসেছে রাসুল সাল আলী সাল্লাম ইরশাদ করেন সয়ান্না আলাল কোরআন ইযা তালাইলা লা আয়াতুন ফি মুসহাফ আহাদিন এমন এক রাত আসবে যখন কোরআনের সবগুলো আয়াত তুলে নেওয়া হবে কোনো মুসাফে কিংবা কারো অন্তরে একটি আয়াতও থাকবে না এই দিনগুলোতে মানুষ বাইতুল্লার হজের কথাও ভুলে যাবে হজ বলতে আর কিছুই থাকবে না মুস্তাদাকে হাকিমে সাহি সনদে বর্ণিত হয়েছে রাসুল সাল আলী সাল্লাম ইরশাদ করেন লা তাকুমুস লা বাইত ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না বাইতুল্লার হজ বন্ধ হয়ে যায় অবশেষে কাবাঘর ভেঙে ফেলা হবে সাহি বোখারিতে এসেছে রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম ইরশাদ করেন ইউকারিবুল কাবা রুসওয়াই কাতাইনি মিনাল অধিবাসী জনৈক ব্যক্তি কাবাঘর ধ্বংস করবে তার উভয় পায়ের নলা হবে সরু ও হালকা সাহি বোখারিতে বর্ণিত অপর হাদিস এসেছে কা নেবে আসওয়াদা আফহাজ ইয়াকলাউহা হাজারান হাজারা সরু নলার সেই কালো লোকটিকে যেন আমি চোখের সামনে দেখতে পাচ্ছি সে কাবা ঘরের প্রতিটি পাথর খুলে ফেলবে এই সময়গুলোতে কেমতের বড় বড় আলামতগুলো একের পর এক প্রকাশিত হতে থাকবে যেমন ধোয়া ভূমিধস ইত্যাদি সাহি হাদিসের আলোকে এগুলোর আলোচনা আমরা কিয়ামতের বড় আলামত ছিল নামে সিরিজের দ্বিতীয় পর্বে করে এসেছি প্রিয় ভাই ও বোন আজ এতটুকুই আগামী পর্বে আমরা আখিরুজ্জামান সিরিজের ইতি টানবো ইনশাআল্লাহ